মিটি মিটি করে জ্বলা তারা দে ভিড়ে তুমি হও সুখ তারা তোমার জয় গান জুড়াক সবার প্রাণ তোমার জয় গান জুড়াক সবার প্রাণ দিকে দিকে পড়ে যাক সারা মিটি মিটি করে জ্বলা তারা দে ভিড়ে তুমি হও সুখ তারা তোমার জয় জুড়াক সবার প্রাণ তোমার জয় গান জুড়াক সবার প্রাণ দিকে দিকে পড়ে যাক সারা দিকে দিকে পড়ে যাক সারা দীর্ঘ রাতের শেষে যেমনি করে সোনালি সূর্য ওঠে রাঙিয়ে দেয় পৃথিবীর সব আলোর ধারা যেন ছোটে দীর্ঘ রাতের শেষে যেমনি করে সোনালি সূর্য ওঠে রাঙিয়ে দেয় পৃথিবীর সব আলোর ধারা যেন ছোটে তোমার জ্ঞানের আলো কাটবে আধার কালো তোমার জ্ঞানের আলো কাটবে আধার কালো পথ খুঁজে পাবে পথ হারা মিটি মিটি করে তারা তারাদের ভিড়ে তুমি হও তারা তোমার জয় জুড়াক সবার প্রাণ তোমার জয় জুড়াক সবার প্রাণ দিকে দিকে পড়ে যাক সারা নতুনের স্বপ্নে সামনে চলো ভুলো যত পিছুটা থেমে যেও না কখনো যেন শুনে কারো মন ভাঙা স্বপ্নে সামনে চলো ভুলো যত কিছুটা থেমে যেও না কখনো যেন শুনে কারো মন ভাঙা গা তোমার আহ্বান হয়ে রবে অম্লান তোমার আহ্বান হয়ে রবে অম্লান জাগবে শত ঘুমের পাড়া মিটি মিটি করে জ্বলা তারাদের ভিড়ে তুমি হও সুখ তারা তোমার জয় গান জুড়াক সবার প্রাণ তোমার জয় গান জুড়া সবার প্রাণ দিকে দিকে পড়ে যাক সারা মিটি মিটি করে জ্বলা তারাদের ভিড়ে তুমি হও সুখ তারা তোমার জয় জুড়াক সবার প্রাণ তোমার জয়গান জুড়াক সবার প্রাণ দিকে দিকে পড়ে যাক সারা দিকে দিকে পড়ে যাক সারা জাগবে শত ঘুমের পাড়া পথ খুঁজে পাবে পথ হারা দিকে দিকে পড়ে যাক সারা